فشر يحاك لكم أمتي يريد الفناء ইন আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ নিপীড়িত মুসলিম উম্মার বুকে এক দগদগে ক্ষতের নাম কাশ্মীর পৃথিবীর সর্বাধিক সামরিকীয়িত এলাকা ভাগ্য বিড়ম্বিত এই মুসলিম জনপদ সত্তর বছরের অধিক সময় ধরে যেখানে রক্ত ঝরছে অবিরাম বর্বর মালাউন মুষ্টিকদের হাতে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে কাশ্মীরি বোনেরা ভাইয়েরা ঢেলে দিচ্ছে বুকের তাজা রক্ত মুষ্টিক জালিমদের বর্বরতার সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ উচ্চতর হচ্ছে আজাদির ঝাঁঝালো স্লোগান আল জাজিরার রিপোর্ট মতে গত ২০ বছরে ভারতের মালাউন মুষ্টিক বাহিনী চুরানব্বই হাজার দুইশো নব্বই জন নিরীহ মুসলিমকে শহীদ করেছে ধর্ষণ করেছে দশ হাজার একশো জন মুসলিম বোনকে এটি তো রিপোর্টে উঠে আসা খণ্ডিত একটি চিত্র মাত্র মিডিয়ার অলক্ষ্যে কাফিরদের নির্যাতনে কত মুসলিম ভাই যে প্রাণ হারিয়েছে কত মুসলিম বোন যে লাঞ্ছিত হয়েছে তার কোনো হিসেব নেই রাতের আধারে কত নিরীহ ভাইকে গুম করা হয়েছে কত বোনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারও কোনো হিসেব নেই সম্প্রতি কাশ্মীরের উপর নতুন করে বিধ্বংসী আগ্রাসন শুরু করেছে মালাউন মুষ্টিক বাহিনী পূর্বে মোতায়েন করা পাঁচ লক্ষ সৈন্যের সঙ্গে যুক্ত করা হয়েছে আরও পঁয়ত্রিশ হাজার সৈন্য পুরো কাশ্মীর যেন এক বিশাল সামরিক ব্যারাকে পরিণত হয়েছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বাইরের পৃথিবী থেকে সবার অলক্ষ্যে সেখানে চলছে নির্বিচারে মুসলিম নিধন কাশ্মীরিদের এভাবে দমিয়ে রেখে ভারতের সংবিধান থেকে বাতিল করা হয়েছে তিনশো সত্তর ধারা পরিণামে স্বায়ত্তশাসনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে কাশ্মীরিরা এখন থেকে বাইরের হিন্দুরাও কাশ্মীরে জমি কিনে বসতবাড়ি করতে পারবে এভাবে মূলত ফিলিস্তিনের মতো ইয়াহুদি স্টাইলে কাশ্মীর থেকেও ধীরে ধীরে মুসলিম উচ্ছেদের নীল নকশা প্রণয়ন করেছে গুজরাটের কষাই মোদি ইনশা আল্লাহ মালাউনদের এই দিবা স্বপ্ন কোনো দিনও বাস্তবতার মুখ দেখবে না কাশ্মীরের মুসলমান রাজ জেগে উঠেছে এতদিন মালাউন মুষ্টিকরা গণতন্ত্রের মন্ত্র দিয়ে তাদের ভুলিয়ে রেখেছিল সংবিধানের তিনশো সত্তর ধারা বাতিল এবং চলমান বর্বর সামরিক আগ্রাসন তাদের সামনে উন্মোচন করে দিয়েছে গণতন্ত্রের মুখোশ পড়া গাদ্দার মালাউনদের নগ্ন চেহারা শহীদ কমান্ডার জাকির মুসার শেষ নসিহাত তারা আজ হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারছে কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান জিহাদ ফি সাবিল্লা তাই আব্রাহাম লিঙ্কনের কুফরি গণতন্ত্র ছেড়ে তারা আজ মোহাম্মদ রাসুলুল্লার নির্দেশিত বদরের রক্তভেজা পথ বেছে নিয়েছে মালাউন হিন্দুদের বর্বরতা দেখার পর গণতন্ত্রের মিষ্টি স্লোগানে তারা আর বিভ্রান্ত হয় না মুষ্টিকদের এই পাশবিক আগ্রাসন তাদের সামনে আজাদির পথ স্পষ্ট করে দিয়েছে কাশ্মীরের আজাদির দ্বিতীয় প্রধান বাধা পাকিস্তানের মুরতাদ সরকার তাদের গাদ্দারি ও মুনাফিকি কাশ্মীরিদের আজাদি আন্দোলনকে দীর্ঘায়িত করেছে বারবার এই মুরতাদ ফৌজ কাশ্মীরিদের সঙ্গে মুনাফিকি করেছে আমেরিকার পাঁচটা গোয়েন্দা সংস্থা আইএসআই কাশ্মীরের জিহাদকে নিয়ন্ত্রণ ও ধ্বংস করার চেষ্টা করেছে মুজাহিদদের শত শত বিজয়কে তারা পরাজয়ে রূপান্তরিত করেছে অতীত থেকে শিক্ষা গ্রহণ করেছে কাশ্মীরের মুজাহিদরা পাকিস্তানের মুরতাদ বাহিনীর শয়তানি তারা আজ ধরে ফেলেছে তারা আজ শতভাগ নিয়ন্ত্রণমুক্ত হয়ে চালিয়ে যাচ্ছে জিহাদ ফি সাবিরিল্লার মরণপণ লড়াই হয় বিজয় নয় শাহাদা এই তাদের জীবন সাধনা ইনশা আল্লাহ অচিরেই মালাউন মুষ্টিকরা তাদের ভুল বুঝতে পারবে আল্লাহর সৈনিকরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে মুষ্টিকদের উপর কড়ায় গণ্ডায় উসুল করা হবে তাদের প্রতিটি জুলুমের হিসাব মুসলিম ভাইদের প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে ঘুরিয়ে দেয়া হবে মা বোনদের দিকে উঠে আসা প্রতিটি কালো হাত ভূস্বর্গ কাশ্মীরের নির্মল আকাশে পথপথ করে উঠবে কালেমা খচিত তাওহিদের পতাকা কাশ্মীর উপমহাদেশে খোরাসান বিপ্লবের প্রবেশদ্বার ইনশাআল্লাহ কাশ্মীরের বীর মুজাহিদদের হাত ধরেই উপমহাদেশের মাটিতে সূচিত হবে গাজওয়াতুল হিন্দের মোবারক জিহাদ প্রিয় কাশ্মীর আমরা তোমাকে ভুলিনি তোমার উপর বিস্ফোরিত প্রতিটি বোমা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে মুসলিম ভাইদের আত্মচিৎকার আমাদের ঘুম হারাম করে দিয়েছে মা বোনদের আহাজারি আমাদেরকে অস্থির করে তুলেছে আমাদের চিন্তায় আমাদের দোয়ায় আমাদের ভালোবাসায় তোমরা সব সময় জেগে আছো জেগে থাকবে ইনশাআল্লাহ জিহাদ ফি সাবিল্লার মুবারক অভিযাত্রায় তোমাদের সঙ্গে আমরাও সামিল হতে যাচ্ছি ইনশাআল্লাহ মুসনাদে আহমদ ও সুনান নাসাইর সাহি সানাদে বর্ণিত হয়েছে রাসুল সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন ঈসা বাচান মিন উম্মতি আহ রাজাহুম আল্লাহ মিনান্নার বাতুন তকজুল হিন্দা ওয়া ঈসাবাতুন তকুন মা ঈসা ইবনে আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন একটি দল হলো যারা গজবাতুল হিন্দে অংশগ্রহণ করবে এবং অপর দল যারা ঈসা বিন মারিয়ামের সঙ্গে থাকবে পরিশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার তৌফিক দেন এবং আমাদেরকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করেন আমিন ইয়া রাব্বাল আলামিন وعيني صارت كفي السقاء أئن طويلا وما من دواء فقومي صاروا